আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على عبد الله ورسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলায় ধারাবাহিক একটি গুরুত্বপূর্ণ দর্শ কিতাব তাওহিদের দর্শে পূর্বে আলোচনা শুনেছি তাওহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনের সব আবাদতগুলির এটি একটি যেন ফাউন্ডেশন সব আবাদতের এটি একটি ভিত্তি এই ভিত্তি যদি মানুষের জীবনে ঠিক হয় তাহলে এই ভিত্তির উপর নির্ভর করে তার যত রকমের এবাদত রয়েছে সলাদ সিয়াম জাকাত হাজ আরও যত রকমের সবগুলি সঠিক হওয়ার আশা করা যায় যদি তার অন্যদিকে কোনো সমস্যা না থাকে কিন্তু এ ফাউন্ডেশন ভিত্তি যদি তার দুর্বল হয় এটি যদি তার সঠিক না থাকে তাহলে এর উপর নির্ভর করে তার যত ধরনের আবাদত হোক না কেন যতই সুন্দর করে করা হোক না কেন সেগুলি কোনো কাজে আসবে না এটাই স্বাভাবিক প্রিয় দর্শক বৃন্দ আমরা ধারাবাহিকভাবে তাও হেদ এর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দর্শ শুনে এসেছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে দর্শ শুনব লেখক রাহমাহল্লা অধ্যায় বেঁধেছেন একষট্টিতম অধ্যায় বাবু মা জা আ ফিল মুসৌরিন যারা বিভিন্ন রকমের চিত্র তৈরি করে থাকেন তাদেরকে কেন্দ্র করেই তাদের এ কাজটি কতটুকু আল্লাহ সুবাহানা হাত আলার হিদ পরিপন্থী আল্লাহ সুবাহানা হাত আল্লাহর সাথে সাংঘর্ষিক কতটুকু কাজ এবং এটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কত জঘন্যতম এবং ঘৃণিত কাজ এ প্রসঙ্গে আলোচনা আজকের অধ্যায় প্রিয় দর্শক বৃন্দ বর্তমান প্রেক্ষাপট মানুষকে এ ধরনের চিত্র বা এ ধরনের আকৃতি বা এই ধরনের প্রতিকৃতি তৈরি করতে যেন বিভিন্ন দিক থেকে কখনো উৎসাহিত করছে কখনো বাধ্য করছে এমন এক সময় ছিল যখন এগুলি তৈরি করে মানুষ শুধু তার পূজা করত যারা মুশ্রেক ছিল প্রতিমা পূজারী এবং তারা তাদের বিশেষ আবাদত গৃহে সেগুলিকে তৈরি করে রাখত কিন্তু এখন বিষয়টি এত ব্যাপকভাবে ছড়িয়ে গেছে এগুলিকে শুধু পূজার জন্য নয় বরং যারা আমরা মুসলমান বলে দাবি করি আমরা ওই ধরনের প্রতিমা তৈরি করে বিভিন্ন ক্ষেত্রে কোথাও আমাদের শোভাবর্ধনের জন্য সাজসজ্জার জন্য কোথাও ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন রকমভাবে আমরা আজকে এই প্রতিমাগুলিকে তৈরি করা মূর্তিগুলিকে চাই সেগুলি মাটি দিয়ে হোক বা কাঠ দিয়ে হোক বা প্লাস্টিক দিয়ে হোক অথবা কাগজ বা ইত্যাদি দিয়ে হোক অথবা সেগুলি চিত্র আর্টের মাধ্যমে হোক বহুভাবে ছড়িয়ে পড়েছি একটি নিষিদ্ধ বিষয়ে প্রিয় বৃন্দ আসুন একজন মানুষ যিনি আল্লাহ সুবাহানা হাত প্রতি ইমান আনেন আল্লাহ সুবাহানা হাত আল্লাহর প্রতি যিনি বিশ্বাসী তার জন্য এই কাজগুলি কতটুকু বৈধ আখেরাতে এবং এর জন্য কি পরিণতি হতে পারে এ প্রসঙ্গে আজকে আমরা সংক্ষিপ্তভাবে এ অধ্যায়ের আলোচনা শুনব লেখক রাহমাহল্লা তিনি সর্বপ্রথমেই গুরুত্বপূর্ণ বেশ কতগুলি হাদিস নিয়ে এসেছেন প্রথমে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আব্দুর রহমান বিন সাখার আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন অর্থাৎ হাদিসে কুদ্সি আল্লাহ তালা কি বলেন ওয়ামান আদলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি ফালিয়াখলুকু যাররাতান আও লিয়াখলুকু হাব্বাতান আও লিয়াখলুকু শাঈরাতান আখরাজা আল বুখারি মুসলিম সহি বুখারিতে হাদিসটি পাঁচ হাজার নয়শত তিপান্ন নম্বর সহি মুসলিমে দুই হাজার একশত এগারো নম্বর আল্লাহ সুবাহ তিনি বলেন ওয়ামান আদলামু মিম্মান জাহাবা ইয়াখলুকুকা হালকি ওই ব্যক্তির চেয়ে অধিক জালেম আর কি হতে পারে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায় এত তার স্পর্ধা এত সে তার ক্ষমতা দেখাতে চায় যে আমার সৃষ্টির মতো সে সৃষ্টি করতে চায় আল্লাহ রবুল্লা আলমিন তিনি নিজেও এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও শেরকে জল হিসাবে আখ্যায়িত করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইন্না শেরক আল্লাহ জুলমুন আজিম শেরক এটা আল্লাহ সুবাহ আল্লাহর সাথে অংশী স্থাপন করা মুন আজিম এটা হলো সবচেয়ে বড় জুল প্রিয় বন্ধুরা এ দৃষ্টিকোণ থেকে আল্লাহ রবুল্লা আলমী বলছেন ওয়ামান আদলামু মিম্মান দাহাবা ইয়াখলুকু কা খালকি ওই ব্যক্তির চেয়ে আর কে অধিক জালেম হতে পারে যা আমার সৃষ্টির মতো সে সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করে বা আমার সৃষ্টির মতো সে সৃষ্টি করতে শুরু করেছে আল্লাহ রাবুল আলমিন বলেন যদি তার এতই ক্ষমতা রয়েছে ফল ফালিয়াখলুকু দার্রাচান আউলিয়াখলুকু হাব্বা যদি এতই সে পারে তাহলে শস্যের ছোট্ট একটি দানা পরিমাণ অথবা একটি গমের দানা আউলিয়াখলুকু রতন অথবা একটি জবের দানা সে সৃষ্টি করুক তো দেখি আসলে আজকে মানুষ কতই না বিকল্প তৈরি করতে চায় কিন্তু আল্লাহ সুবাহ তিনি যে বিষয়গুলি দিয়ে যে বস্তুগুলি দিয়ে যে উপাদানগুলি দিয়ে এ সমস্ত শস্যগুলি খাদ্য বা ইত্যাদি এগুলি তৈরি করেছেন কত বড়ই দার্শনিক কত বড়ই পণ্ডিত হোক না কেন কারো পক্ষে সম্ভব নয় এ হাদিসে আমরা এটাই বুঝতেছি অতএব যারা আল্লাহ সুবাহানা হুয়া তালার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায় আল্লাহ রাবুল্লাহ আলমিনের মখলুকের মতো অবিকল মখলুক দাঁড় করতে চায় তারা যেন আল্লাহ সুবাহ খালেক তিনি স্রষ্টা তার এই স্রষ্টা গুণের কাছে তারা সংঘর্ষ সৃষ্টি করতে চায় আল্লাহ সুবাহ আলার এই গুণটিকে নিয়ে তারা শরিক স্থাপন করতে চায় প্রিয় বন্ধুরা লেখক রহমহল্লা তিনি আরও হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সাহেব বুখারি এবং মুসলিমের হাদিসটি বর্ণনা করছেন অমুল মিনীন আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাদুন্নাসে আদাব ইয়াউমাল কিয়ামা আল্লাদিনা ইদাহিউন বিখলকিল্লাহ আসাদুন্নাসে আদাব ইয়াউমাল কিয়ামা কেয়ামতের দিন যে ব্যক্তিকে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিবেন সেই ব্যক্তি হলো আল্লাদিনা ইউদাহিউনা বেখলকিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সাদৃশ্য সে সৃষ্টি দাঁড় করতে চায় এমন ব্যক্তিকে আল্লাহ সুবাহনতালা কেয়ামতের দিন সবচেয়ে আজাব দিবেন সবচেয়ে শাস্তি দিবেন বীরবদ্ধরা তাই আজকে সেই মানুষের আকৃতি তৈরি করে হোক বা কোনো জীব জানোয়ারের আকৃতি তৈরি করে হোক হবহু যখন কেউ তৈরি করতে চায় কোশ্চিন কালেও তো সম্ভব নয় আসল বিষয় তৈরি করা কিন্তু সেটার সাথে সাদৃশ্য রেখে যখন তৈরি করতে চায় আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন যে এরাই হলো কেয়ামতের দিন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কঠিন আজাবের পাত্র হবে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম অনুরূপভাবে আরেক হাদিসে বলছেন যেটি বুখারি মুসলিমের হাদিসে এসেছে সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে বলতে শুনেছি আমি কল্ল মুসৌরিন ফিন্নার ইয়ে জাহ বিকুল্লি সৌরাতিন সৌরাহা নফসুন আমরা একটু এ পর্যায়ে বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমাদের এই আলোচনা নিয়ে ফিরে আসব আশা করি আপনারা অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক বৃন্দ আমরা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়টি হচ্ছে আল্লাহ সুবাহর সৃষ্টির অবিকল কোনো কিছু তৈরি করা আমরা একটা হাদিস শেষে শুনছিলাম যে হাদিসটি সহি বুখারি এবং মুসলিমে এসেছে রাইসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আনহুমা তিনি এই হাদিসটি বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন কল্ল মুসৌরিন ফিন্নার বিকুল্লি নাফসুন বিহা ফি জাহান্নাম প্রথম সকল চিত্রশিল্পীরা ফিন্নার তারা জাহান্নাম এটা হলো এক দ্বিতীয় নাফস সে তার জীবদ্দশায় যতগুলি চিত্র তৈরি করেছে যতগুলি চিত্র বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করুক বা আর্ট করুক সেগুলির কেমতের দিন সেখানে তার জাহান নামে সেগুলিকে নফস দেওয়া হবে রুহ আত্মা দেওয়া হবে ইউআদাবু বিহা ফি জাহান্নাম এবং সেগুলির মাধ্যমে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে এ হাদিসে দুটি দিক এক হলো খুল্লু মুসৌরিন ফিন্নার সকলে জাহান্নামে দ্বিতীয় হলো তাকে এগুলিকে কেন্দ্র করে তাকে শাস্তি দেওয়া হবে সেখানে অনুরূপভাবে বুখারি মুসলিমে আরেকটি হাদিস এসেছে হাদিসটি বর্ণনা করছেন অমুল মিনীন আয়েশা রাজিয়াল্লাহ আনহা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেন কেয়ামতের দিন যে ব্যক্তিকে সবচেয়ে বেশি আল্লাহ সুবাহ আজাব দিবেন সেই ব্যক্তি হল আল্লাদিনা আল্লাহ সুবাহ সৃষ্টির সাদৃশ্য সে সৃষ্টি দাঁড় করতে চায় এমন ব্যক্তিকে আল্লাহ সুবাহন তালা কেয়ামতের দিন সবচেয়ে আজাব দিবেন সবচেয়ে শাস্তি দিবেন প্রিয়বদ্ধরা তাই আজকে সেই মানুষের আকৃতি তৈরি করে হোক বা কোনো জীব জানোয়ারের আকৃতি তৈরি করে হোক হবহু যখন কেউ তৈরি করতে চায় কোশ্চিন কালেও তো সম্ভব নয় আসল বিষয় তৈরি করা কিন্তু সেটার সাথে সাদৃশ্য রেখে যখন তৈরি করতে চায় আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন যে এরাই হলো কেয়ামতের দিন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কঠিন আজাবের পাত্র হবে আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম বলেন দুনিয়া আইয়ান আর রোহ পার্থিব জগতে যারা এ ধরনের বিভিন্ন রকমের চিত্র তৈরি করে থাকে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করে থাকে দুনিয়ায় কল্লেফা আইয়ান কেমতের দিন তাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন বাধ্য করবেন যে তুমি যেগুলি তোমার জীবনে চিত্র তৈরি করেছ মূর্তি তৈরি করেছ সেগুলিতে তুমি এখন রুহ দাও তুমি আমার সৃষ্টির সাদৃশ্য তৈরি করতে চেয়েছ ভালো এখন তোমাকে রুহ দিতে হবে সেগুলির ওয়ালাই সাবিনা ফিফিন কোথায় সেই তার ক্ষমতা কোনোদিন সে সেগুলিতে রুহ দিতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বকবুল আলমিনের পক্ষ থেকে সেখানে তখন জাহান নামে সে আজাব ভোগ করবে প্রিয় বন্ধুরা এমনইভাবে লেখক রহমহল্লা তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন যেটি সহি মুসলিমের হাদিস আবুল হাইয়াজ তিনি বর্ণনা করছেন কাল আলী আলী আলী রদি আল্লাহ তাল আনহু আমাকে বললেন আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যেই কাজের জন্য আল্লাহর রসুল সাল্লাহ হুসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন সে কাজটি কি আল্লাহ তাদাসুরাতান যখনই তুমি কোনো চিত্র দেখবা সেটাকে ওভাবেই রেখে দিবা না ইল্লা তমস্তাহা সেটাকে একেবারে মুছে ফেলবা মিটিয়ে দিবা শেষ করে দিবা ভেঙ্গে মাচুর করে দিবা বা কোথাও অঙ্কন করা থাকলে সেটাকে মুছে দিবা ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাউাইতা এবং যদি কোথাও কোনো উঁচু কবর পাও তাহলে সেই উঁচু কবরকে একেবারে সমান করে দিবা প্রিয় বন্ধুরা আমরা একজন মুসলিম হিসাবে যদি এই হাদিসটাকে নিয়ে একটু চিন্তা করি আল্লাহ আকবার আমাদের মাঝে বহু বিষয় স্পষ্ট হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম আলী রাজি আল্লাহকে পাঠালেন কি পাঠালেন আল্লাহ চাদা তমস্তাহা এই দায়িত্ব দিয়ে পাঠালেন যে তুমি যাও আনাচে কানাচে অলিতে গলিতে দেখো কোথাও যদি কোনো মূর্তি তৈরি করা থাকে কোথাও যদি কোনো চিত্র আর্ট করা থাকে সেগুলিকে পাওয়ার সাথে সাথে সেগুলিকে মিটিয়ে দিবে মুছে ফেলবে সেগুলিকে সাথেই বলতে হয় আজকে তো আমরা এমন যুগে বা এমন সন্দিক্ষণে আমাদের জীবনযাপন কেউ এই সমস্ত চিত্রগুলিকে বা প্রতিমাগুলিকে নিজের শোভাবর্ধনের জন্য আমাদের ঘরে শোকেশে বা ইত্যাদিতে সেগুলিকে সাজিয়ে রাখছি আবার কেউ আমাদের ঘরের শোভাবর্ধনের জন্য ঘরের উপরে স্মৃতিস্বরূপ সেগুলিকে জ্বলিয়ে রাখছি এমনকি কোনো কোনো দেশে আমাদের সরকারি নির্দেশও হলো পূর্ববর্তী নেতা নেত্রীদের সেই চিত্রগুলিকে মাথার উপরে ঝুলিয়ে রাখতে হবে আল্লাহ আকবর এ তো হলো সেই খ্রিস্টানদের আদর্শ ছাড়া আর কারো নয় বরং খ্রিস্টানরাও সর্বক্ষেত্রে তারা রাখতো না যেমন সহি বুখারির হাদিসে এসেছে উম্মসালামা রদি আল্লাহ তালা আনহা তিনি যখন হাবসায় হিজরত করলেন সেখানে গিয়ে দেখলেন যে খ্রিস্টানেরা তাদের যে কানিসা গির্জা সেই গির্জার ভেতরে ওয়ালগুলিতে তাদের মাঝে যারা পরিচিত ব্যক্তি তাদের চিত্রগুলি আর্ট করে রেখেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে যখন অম্মসাল্লাম রাদি আল্লাহ আনহা বিষয়টিকে জানালেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে বিষয়টা হলো এই যে এরা হলো আন্না হোম জামা তারা দুটি ফেতনাকে দুটি অন্যায়কে দুটি অপকর্মকে তারা একত্রিত করে নিয়েছে একটি হলো ফেতনাতু আত্মামাসিল আরেকটি হলো ফেতনাতুল কবুর ফেতনাতু তামাসিল অর্থাৎ তাদের মাঝে যে সমস্ত তাদের প্রিয়জন মারা গেছে যাদের প্রতি তারা শ্রদ্ধাশীল ছিল সেই ব্যক্তিদেরকে তারা তাদের চিত্রগুলি তৈরি করে সেই ওয়ালের মধ্যে তারা রেখে দিয়েছে এক দ্বিতীয় হলো তারা সেই কবরগুলিকে সেই ব্যক্তিদের কবরগুলির উপরে তারা একটা মসজিদ আবাদতের স্থান তৈরি করে নিয়েছে আর সেই আবাদতের যে স্থান ঘর সেই ঘরের ভিতরে ওয়ালে তারা এই সমস্ত চিত্রগুলি তৈরি করে নিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এই শ্রেণীর জন্য কতবার না তাদেরকে বদ্ধ করেছেন তাদের প্রতি লানত অভিশাপ দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন কাহ আলী নাসারা ইত্তাখাদু কবুর আম্বিয়া ইহিম মাসাজিদ আল্লাহ সুবাহ তালা এই ইয়াহুদ এবং নাসারাদেরকে ইয়াহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন কেন ইত্তাখাদু কবুরা আম্বিয়া ইহিম মাসাজিদ তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান হিসেবে নির্ধারণ করে নিয়েছে আজকে একইভাবে আমরা যে বিষয়টির কথা বলছিলাম তা হলো চিত্র আমরাও আজকে মুসলিম হয়ে নামধারী মুসলমান হয়ে আমরা আমাদের নেতা নেত্রীদের আমরা আমাদের পরিচিত ব্যক্তিদের সেই চিত্রগুলিকে সেভাবেই ধারণ করে সেই ঘর ঘরে হোক অফিস আদালতে হোক প্রতিষ্ঠানে হোক বা বিভিন্ন স্পটে হোক বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে হোক সেগুলিকে আমরাও একই তাদের নীতি আদর্শ অনুসরণ করে আমরাও সেগুলিকে সেভাবে স্থাপন করে রাখছি আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম জন্যই তিনি বলেছিলেন যে লা তাত্তাবি আন্না সানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদের কৃষ্টি কালচার সেগুলিকে অনুসরণ করে চলবে শেবরান বেশিবরিন বিঘাত বিঘাত ও জেরা আনবি জেরা আইন হাতে হাত অর্থাৎ হবহু অনুসরণ করে চলবে দেখালু ফি যদি তারা গৈসাপের গর্তেও প্রবেশ করে তোমরাও তাদের অনুসরণ করে সেখানে প্রবেশ করবে চিন্তা করবে না যে তোমরা ভালো আচরণ করছো না খারাপ আচরণ করছো তোমরা ভালো কাজে লিপ্ত হচ্ছ না খারাপ কাজে লিপ্ত হচ্ছ তোমরা তোমাদের রাব হওয়া তা তালাকে সন্তুষ্ট করছো না অসন্তুষ্ট করছো তোমরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলে সেগুলি যেন অনুসরণ করতে থাকবে প্রিয় বন্ধুরা আজকে আমরা যতই শিক্ষার দোহাই দেই যতই উন্নতির দোহাই দেই না কেন আমরা কি আসলে মুসলিম হিসাবে ইসলাম এর সাথে সম্পৃক্ত বেশি হচ্ছি না দূরে সরছি আজকে আমরা বিভিন্নভাবে এই চিত্রগুলিকে আমরা শ্রদ্ধা প্রদর্শনের নিমিত্তে সেগুলিকে বিভিন্নভাবে আমরা ধরে রাখছি যেটি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন এবং তাদের জন্য লানত বর্ষণ করেছেন এমনকি আলী রাজিয়াল্লাহকে তিনি প্রেরণ করেছেন আল্লাহ সুরাতন যাও তুমি কোথাও যদি একটা চিত্র এই ধরনের পেয়ে থাকো তমস্তাহা সেটাকে মুছে ফেলে দাও একেবারে দূর করে দাও কখনো সেটাকে রেখো না আসলে এই প্রকৃত তাও হেদ তো হলো এটাই আমরা যদি আল্লাহ সুবাহানা হাত আল্লাহর প্রতি বিশ্বাসী হই তাহলে এই চিত্রগুলিকে তো আমরা কখনো শ্রদ্ধা নিবেদন করতে পারি না কারণ এই চিত্রগুলির মধ্যে দুটি অপরাধ হয়ে থাকে এক অপরাধ এই চিত্র তৈরি করাটা হলো অন্যায় এটা এক নিষিদ্ধ অপরাধ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যে ওমান আদলামু মিম্মান ইয়াখলুকু আমার সৃষ্টির মধ্যে সৃষ্টি যে করতে চায় তার চেয়ে অধিক জালেম আর কি হতে পারে আবার আল্লাহ রসুল সাল্লাম বলছেন আসাদ কেয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হলো এইসব ব্যক্তিরাই যারা এ ধরনের চিত্র তৈরি করে থাকে তো চিত্র তৈরিকারী এক সে অপরাধী এ অপরাধের কর্মে লিপ্ত হয়েছে দ্বিতীয় এই চিত্রগুলি তৈরি করার মাধ্যমে পর্যায়ক্রমে মানুষ এগুলিতে শেরকে লিপ্ত হয়ে যায় আমরা যদি সেই প্রতিমা পূজার ইতিহাস খুঁজে দেখি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেটি কোরআনুল করিমে সুরানুহ ইঙ্গিত সূচক তুলে ধরেছেন ওরাইসুল মুফসরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু তার ব্যাখ্যা তুলে ধরেছেন যে মানুষেরা নোহ আলহিসাল্লাম এর কৌমের ভালো মানুষ যারা ছিল তারা যখন মারা গেল তারা যে ধরনের ছিল সেই রকম চিত্র তৈরি করে তারা যেই জায়গায় যেই স্থানে ওঠা বসা করতেন সেখানে স্থাপন করার জন্য শয়তান এসে নির্দেশ দিল শয়তানের কথায় তারা তাই করলো কিন্তু পর্যায়ক্রমে এই জেনারেশন যখন শেষ হয়ে গেল কি উদ্দেশ্যে এই চিত্রগুলি স্থাপন করা হয়েছে পরবর্তী জেনারেশন জানলো না শয়তান তাদের কাছে এসে বলল যে তোমরা কি করো তোমাদের পূর্বপুরুষরা এই ভালো মানুষদের কত রকমের তারা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে তাদের আবাদত করেছে তোমরা কিছুই করছো না তারা শয়তানের নির্দেশে শুরু করে দিল তাদের কাছে মাথানত করা শুরু করে দিয়েছে তাদের কাছে শ্রদ্ধা নিবেদন করা প্রিয় বন্ধুরা আসলে এই চিত্র প্রতিমা মূর্তি বা চিত্র এগুলির মাধ্যমেই এ শেরকের অনুপ্রবেশ ঘটেছে মুসলিমদের মাঝে তাই আসুন আমাদেরকে একজন মমিন মুসলিম হলে অবশ্যই সকল ক্ষেত্রে আমাদের এগুলিকে বর্জন করতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা বাকি অংশ পরবর্তী দর্শে ইনশাআল্লাহ আলোচনা করব এই অধ্যায়ের বাকি অংশ আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু